কাছে নানা বিষয়ে চাওয়া নানা বিষয়ে কামনা করা তার কাছে আবেদন করা নিবেদন করা এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি একটি বিষয় সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ আল্লাহ ফকরবুল আলমিন কোরআনুল করিম একাধিক আয়াতে তার কাছে দোয়া করার জন্য তিনি তার বান্দাদেরকে আদেশ করেছেন তার বান্দাদের কাছে স্পষ্ট করে মেসেজ পাঠাচ্ছেন যে তোমরা তোমাদের রবির কাছে চাও কেননা সকল কিছুর মালিক তো তিনি রব্বুল আলমিন বলছেন ওকাল রব্বুকুম উদরুনি আস্তাজিবুলাকুম আল্লাহ তোমাদের রব আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা অহংকারী সৈয়দ খুলুন জাহান্নাম তারা অচিরেই অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে রবুল আলমিন অন্য আয়তে বলছেন ওয়াইদা আল্লাহ বলছেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন আমি তাদের নিকটে উজিবু ইদা দাআন যখন কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেই সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এভাবে রব্বুল আলমিন তার বান্দাদেরকে তার কাছে বলার জন্য তার কাছে আবেদন করার জন্য দোয়া করার জন্য বারবার রব্বুল আলমিন তাকে দিচ্ছেন কারণ সকল কিছুর মালিক তো রব্বুল আলমিন এই জন্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সকল কিছুর চাওয়া এবং সকল আবেদন নিবেদন সব কিছু আমাদের মহান রবির কাছেই করা দরকার মহান রবির কাছেই করা উচিত এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইদা আলতা ফাস আলিল্লা ওয়াইদাস্তা ফাস্তাইন বিল্লা যখন তুমি কোনো কিছু চাও তখন আল্লাহ তাল্লাহর কাছে চাও যখন কোনো কিছু সাহায্য প্রয়োজন হয় তার কাছেই সাহায্য প্রার্থনা করো সাহায্য কামনা করো সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এই জন্য আমাদের উচিত আসলে প্রত্যেকটি প্রয়োজনের জন্য আমাদের রবের কাছে ফিরে আসা আমাদের রবের কাছে ফিরে যাওয়া এবং তার কাছে আবেদন নিবেদন করা তার কাছে দোয়া করা তার কাছে চাওয়া এ পর্যায়ে আমি দোয়া করার কিছু আদব অর্থাৎ দোয়া করার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় কিছু আদব এ ব্যাপারে আমি উল্লেখ করার চেষ্টা করব সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ দোয়ার কিছু আদব রয়েছে যেই আদবগুলো আমাদের ফলো করা উচিত অনুসরণ করা উচিত প্রথম হচ্ছে তাহারাতের সাথে বা অজু সহকারে দোয়া করার চেষ্টা করা অর্থাৎ আমরা যখন দোয়া করব তখন আমাদের উচিত অজু করে পবিত্র হয়ে তারপরে আল্লাহ তালার কাছে দোয়া করা দ্বিতীয় হচ্ছে সম্ভব হলে সম্ভব হলে বাইতুল্যমুখী হয়ে কেবলামুখী হয়ে দোয়া করার চেষ্টা করা তৃতীয় হলো দোয়া করার শুরুতে রবুল আলমিনের প্রশংসা করা এবং শেষে গিয়ে রবুল আলমিনের প্রশংসা এবং রসুসাল্লাহ আলী আসলামের উপর দরুদ পাঠ করা প্রথমে আল্লাহ তাল্লাহার প্রশংসা করা রসুসাল্লাহ আলী আসলামের উপর দরুদ পাঠ করা এবং শেষেও আল্লাহর প্রশংসা এবং রসুসাল্লাহ আলী আসলামের উপর দরুদ পাঠ করার মাধ্যমে দোয়া শেষ করা দোয়ার আরেকটি আদব হচ্ছে দোয়ার ক্ষেত্রে আমাদের গলার সাউন্ড বা শব্দগুলো খুব উঁচু করা ঠিক নয় আবার একেবারে নিচেও করা ঠিক নয় অর্থাৎ স্বাভাবিকভাবে দোয়া করার চেষ্টা করা উচিত আল্লাহ তালা বলছেন উদু রব্বাকুম তাদর আও খফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো অত্যন্ত বিনয়ের সাথে এবং নিচু স্বরে অর্থাৎ খুব চিল্লা চিল্লি করা যেমন ঠিক নয় আবার তেমনিভাবে এমন আস্তে দোয়া করা ঠিক নয় যে আপনি নিজেও শুনছেন না অর্থাৎ নিজের কানে যাতে আসে শব্দগুলো সেভাবে দোয়া করা উচিত অর্থাৎ এফরাতও নয় তা ফ্রিত নয় খুব সীমালঙ্কন করা উচিত নয় খুব চিল্লাচিল্লি করা ঠিক নয় আবার একেবারে নিজেও শুনছেন এমনও আসতে হওয়া ঠিক নয় সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ দোয়া কবুলের কিছু সময় রয়েছে আবার দোয়া কবুল না হওয়ার কিছু কারণ রয়েছে এরপর যে আমি দোয়া কবুলের সময়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করার চেষ্টা করব। কিছু কিছু সময় রয়েছে যে যে সময়গুলোতে রব্বুল আলমিন সাধারণত তার বান্দাদের দোয়া কবুল করেন তার মধ্যে অন্যতম হলো তার মধ্যে অন্যতম হলো আজান এবং একামাতের মাঝখানে এই সময়টিতে রব্বুল আলমিন তার বান্দাদের দোয়া কবুল করে থাকেন অর্থাৎ আজান হয়ে যাওয়ার পর থেকে একামাত দেওয়ার আগ পর্যন্ত যে সময়টা এই সময়তে এই সময়টায় রব্বুল আলমিন সাধারণত তার বান্দাদের দোয়া কবুল করেন তেমনিভাবে শেষদার সময় রব্বুল আলমিন তার বান্দাদের দোয়া কবুল করেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثروا فيه الدعاء فقمن أن يستجاب لكم অর্থাৎ বান্দা তার রবের বা তোমরা আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী হো সিজদারত অবস্থায় অর্থাৎ যখন তোমরা সিজদায় থাকো তখন আল্লাহ তালা সবচেয়ে নিকটবর্তী থাকো সুতরাং ফাখির দোয়া সেই সময় তোমরা বেশি বেশি দোয়া করো সম্ভবত তোমাদের দোয়া কবুল করা হবে সম্মানিত সুপ্রিয় বন্ধুগণ যেহেতু সিজদার অত্যন্ত কাছাকাছি থাকে তার বান্দারা সে কারণে এটি একটি দোয়া কবুলের সময় অন্য আরেকটি দোয়া কবুলের সময় হচ্ছে শেষ রাত শেষ রাতে রবুল আলমিন পৃথিবীর নিকটবর্তী আসমানে চলে আসেন তার বান্দাদেরকে ডাকতে থাকেন বলতে থাকেন কে আসো বিপদগ্রস্ত আমাকে বলো আমি তোমার বিপদ থেকে উদ্ধার করব কে আসো অসুস্থ আমাকে বলো আমি সুস্থ করে দেব কে আসো ঋণগ্রস্ত আমাকে বলো আমি ঋণ পরিশোধ করে দেবো এভাবে রব্বুল আলমিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন সে কারণে শেষ রাতে উঠে দোয়া করার চেষ্টা করা এটি একটি দোয়া কবুলের অন্যতম সময় আরেকটি দোয়া কবুলের সময় হচ্ছে জুমার দিন জুমার দিন দুই খুদবার মাঝখানে যে সময়টুকুন ইমাম সাহেব বসেন সেই অল্প সময় অথবা আসর থেকে মাগরীব পর্যন্ত যে সময়টি তবে ওলামাই কেরামদের মতে আসর থেকে মাগরীবের সময়টা সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় তার বান্দাদের দোয়া রবুল আলমিন কবুল করেন প্রিয় ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ দোয়া কবুল না হওয়ার কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কোনো ব্যক্তি যদি হারাম খেয়ে দোয়া করে তার দোয়া আল্লাহ তালা কবুল করেন না রাসুল সাল আলী সাল্লাম বলছেন ইন্দাল্লাহ তৈবন লায়কবালু ইল্লা তৈবা আল্লাহ তালা পবিত্র সুতরাং পবিত্র ব্যতীত অন্য কিছু রব্বুল আলমিন গ্রহণ করেন না এই জন্য হালাল খেয়ে হালাল খেয়ে দোয়া করা উচিত আরেকটি হচ্ছে দোয়া করার সময় খুব তাড়াহুড়া না করা অর্থাৎ দোয়া করে খুব দ্রুতই তার রেজাল্ট পাওয়ার অপেক্ষা করা অর্থাৎ এইভাবে কথাবার্তা বলা যে আমি এত দোয়া করে আল্লাহ কেন কবুল করেন না এইভাবে তাড়াহুড়া না করা তাড়াহুড়া করলে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন না আরেকটি কারণ হচ্ছে সমাজ থেকে যখন সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বারণ করা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন না রসুসাল আলী সাল্লাম বলছেন লতা মুরুন মারুফ ওলাতন আনিল মুনকার আও লাইউ শিকান আইয়াবাথা যে তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে অথবা অতি দ্রুতই তোমাদের উপর আল্লাহ তালা আল্লাহ তালা শাস্তি প্রেরণ করবেন সোম্মাতাদু সেই শাস্তি চলে আসার পরে তাকে ডাকবে তার কাছে দোয়া করবে কিন্তু তোমাদের সেই ডাকে তিনি সারা দিবেন না অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা যদি সমাজ থেকে বন্ধ হয়ে যায় তখন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন আসুন আমরা দোয়া কবুলের বা দোয়ার যে আদবগুলো আমরা শুনলাম সেই আদবগুলো রক্ষা করে রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমিন ওমা তৌফিক ইল্লা ওসল্লাহ আলা নবীন মোহাম্মদ ওয়ালা আলী ওসহাবি ওসাল্লাম তসলিম কথিরা